আবদুল্লাহ ইবনু দিনার রহমতুল্লা আলহি হতে বর্ণিত তিনি বলেন আবদুল্লাহ ইবনু উমর রদিল্লাহ তাল্লাহ্ন এক লোককে দেখতে পেলেন যে মসজিদের এক কোণে তার কাপড় টেনে নিচ্ছে তিনি বললেন দেখো তো লোকটিকে সে যদি আমার নিকট থাকত তখন একজন তাকে বলল হে আবু আব্দুর রহমান আপনি কি তাকে চিনতে পেরেছেন তিনি উসামা রদিয়াল্লাহ তাল্লাহ্ন এর পুত্র মুহাম্মদ একথা শুনে ইবনু উমর রদিল্লাহ তাল্লাহ্ন মাথা নিচু করে দুহাত দিয়ে মাটি আঁচড়াতে লাগলেন এবং বললেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাকে দেখলে নিশ্চয়ই আদর করতেন